আল মশহুর আল গাইরুল ইস্তলাহি থেকে শুরু করি চার নম্বর থেকে তাই না মশহুর গাইর ইস্তলাহি মানে এমন মশহুর যে মশহুর মহাদ্দেসিনদের পরিভাষাই নয় ইস্তলাহ মানে পরিভাষা মহাদ্দেসিনদের পরিভাষা ছাড়া যে মশহুর হাদিস রয়েছে তার সংজ্ঞা সম্পর্কে ওয়ুকসাদবেহি এর উদ্দেশ্য হচ্ছে মস্তাহারা আলাল আলসেনা যা মানুষের জবানে প্রসিদ্ধ হয়েছে মশহুর হয়ে গেছে মানুষের প্রত্যেকে বলে থাকে যে সেই বলে থাকে বিভিন্ন স্তরের লোক মিন গায়ে সরু কিন্তু তাবার এই ক্ষেত্রে তার কোনো গ্রহণযোগ্য শর্ত নেই মিন গায়ে সরু কিন্তু তাবার মানে এই ক্ষেত্রে তেমন কোনো গ্রহণযোগ্য শর্ত নেই বিনা কোনো শর্ত লোকেরা বলে হাদিসটা হাদিস এগুলিকে বলা হয় মশুর গায়ের ইস্তেলাহি মানে মহাদেশিনের পরিভাষার ব্যতিক্রম মশুর ফায়াসমাল সুতরাং এই মশহুর গায়ের ইস্তলাহ হাদিস এই তিন রকমের হাদিসকে সামিল হবে মালাহু ইসনাদ ওয়াহেদ এমন হাদিস যার হয়তো একটি সনদ আছে অথচ একটি সনদ থাকলে মহাদেসিনদের পরিভাষায় ওই হাদিস মশহুর নয় বরং ওর নাম কি গরিব আসবে আগে গরিব আসবে পরে অমালাহু আকসার মেন ইসনাদ অথবা তার এক সনাদের বেশি আছে দুটি সনদ আছে তাহলে এটি মশহুর নয় মহাদেসিনদের দুইটি সনদ যদি থাকে প্রতি স্তরে তার নাম হচ্ছে আজিজ মশুরের পরে আজিজ আসবে কিন্তু যেহেতু মানুষের জবানে মানুষের সমাজে খুব মশুর হয়ে আছে সেজন্য অন্য মশুর তিন নম্বরে জিম ক খ তারপরে গ এমন হাদিস যার কোনো সনদি নেই মানে সনদি নেই এমনিতে ছড়িয়ে আছে মানুষ সমাজে হাদিস হ্যাঁ গত সপ্তাহে যেমন বলেছিলাম যে গিয়ে তোমরা শিখো জাল হাদিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুব্বুল ওয়াতান মিনাল ইমান দেশ প্রেমী হওয়া হচ্ছে ইমানের অঙ্গ দেশকে ভালোবাসা দেশপ্রেমী হওয়া ইমানের অঙ্গ জাল মিথ্যা কথা এর কোন সনাদ নেই মালাহুজাদুল্লাহনাদুন আসলান এর কোন সনদই নেই তারপরে আউ্লামা খালাক আল্লাহ নুরি সর্বপ্রথম আমার নূর সৃষ্টি হইল মিথ্যা কথা এর কোন সনদই নেই কোন হাদিসের কিতাবে নেই মিলাদের বিদাতিদের কিতাব ছাড়া কোন প্রসিদ্ধ গ্যার প্রসিদ্ধ কি সে হাসিতা তো আছেই বুখারি মুসলিম মাজা দারা কুতনি বাইহাকি মুসনাদে আহমদ তাহাবি কোন কিতাবে নেই নবীর নূর প্রথম পয়দা আমাদের সমাজে এমন বিদাতি কথা এমন হাদিসের নামে আছে গার কিন্তু জাল মিথ্যা কথা আর সহি হাদিস হচ্ছে আল্লাহ আল কলম সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করলেন কলম সৃষ্টি করলেন তকদিরের লিখার কলম তকদির লিখতে বললেন তো লিখো তকদির লিখো সমস্ত মানুষ সমস্ত সৃষ্টি তকদির লিখা হয়েছে কলম দিয়ে তারপরে বলছেন লেখক পাঁচ নম্বরে আনোয়াউল মশহুর গাইরুল ইস্তেলাহি যে মশহুর মহাদ্দেসিনদের পরিভাষায় নয় তার বহু প্রকরণ রয়েছে আনোয়া নৌ অনুজমা হচ্ছে আনোয়া হ্যাঁ বিভিন্ন কিসিম রয়েছে লাহু আনোয়াউন কাসিরা বলছে তার বহু প্রকরণ রয়েছে আশারোহা তার সবচাইতে প্রসিদ্ধগুলি এখানে উল্লেখ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি উল্লেখ করেছেন লেখক প্রথম হচ্ছে মশহুরুন বেইনা আহলিল হাদিসে এমন কিছু হাদিস আছে যেগুলি হাদিসের পন্ডিতদের কাছে মশহুর যারা হাদিস চর্চা করেছে তাদের কাছে মশহুর কিন্তু আসলে তাদের যে পরিভাষা যে প্রত্যেক স্তরে তিনটি করে কি হইতে হবে বর্ণনাকারী হইতে হবে ওতে ফিট হয়নি ওই সংজ্ঞা ওর উপরে ফিট হয় না এইরকম হাদিস অমিসালহু এর উদাহরণ হচ্ছে হাদিস আনাসিন আনাসিন মালিক রাজি আল্লাহ তালান বর্ণিত হাদিস আন্না রসুল আল্লাহ কানাতা শাহরান রসুল উল্লাহাম এক মাস কনুদ করলেন বাদার রুকু রুকুর পরে ইয়াদু আলা রেল ওয়া জাকুয়ান রেল বংশ জাকুয়ান বংশ এসব জালেম বংশ নবী সাল্লামের কিছু সাহাবা হাফেজদেরকে আলেমদেরকে নিয়ে গিয়ে খুন করে দিয়েছিল তখন নবী সাল্লাহ সাল্লাম খুব মর্মাহত হয়েছিলেন ব্যথিত হয়েছিলেন শোকে ভেঙে পড়েছিলেন এবং বদুয়া করেছিলেন আল্লাহ তুমি এদের লানত করো আল্লাহ তুমি তোমার গজব নাজেল করো তুমি ধ্বংস করো তো এইটিকে বলা হয় কোন নাজেলা যেমন কিছুদিন আগে ফিলিস্তিনে গাজায় যখন মুসলিম ভাই বোনদের উপর জুল অত্যাচার হলো ইহুদিদের তখন সৌদি আরবে বিশেষ করে মসজিদে মসজিদে যে কনুত হলো এই কনুতের হাদিস এটি কিন্তু মহাদিসিনদের পরিভাষায় যে মশুরের তারিফ মানে প্রত্যেক স্তরে তিনটি করে বর্ণনাকারী হইতে হবে এটা এতে পাওয়া যাচ্ছে না যদি হাদিস সহি গরিব ও সহি হইতে পারে অনেক সময় আজিজও সহি হইতে পারে এর মানে এনে যে সবগুলি জাল হবে কিন্তু মশহুর নয় ওইরকম মানে মশহুরের স্তরের হাদিস নয় হাদিসটি কোথায় রয়েছে দেখেন হাদিস আখরাজা হল বুখারি বুখারি তো রয়েছে কিতাবুল ভিতরে তারপর আখরাজাহ মুসলিম মুসলিমে রয়েছে হাদিস জি তারপরে বা মানে খ মাশহুরুন বাইন আহলিল হাদিস আল ওলমা ওয়াল আওয়াম এমন হাদিস যে হাদিস মহাদিসদের নিকটেও খুব প্রসিদ্ধ আর আলেমদের নিকটেও প্রসিদ্ধ আর জনসাধারণ আওয়াম মানে হতে জনসাধারণ আম শব্দ আম মানে সাধারণ আর আওয়াম মানে জনসাধারণ জনসাধারণের নিকটে মশুর এই হাদিস জনসাধারণ জানে কি উদাহরণ হচ্ছে আল মুসলিম সালেম আল মুসলিম মোনামিল্লিসানি দেহি সত্যিকার মুসলিম ওই ব্যক্তি যার জবান এবং যার হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকবে মানে ওই ব্যক্তি আসল মুসলিম খাঁটি মুসলিম যার হাত দ্বারা কেউ কষ্ট পেল না আর যার কথা দ্বারা কেউ কষ্ট পেল না হাদিস মহাদিসের দিন নিকটে খুব মশুর হাদিস আর আলেম সমাজেও মশুর আর জনসাধারণ এই হাদিসটা জানে জানে না জনসাধারণ জানে তো এই হাদিস মশহুর গায়ের ইস্তেলাহ মিসাল হাদিস কোথায় রয়েছে দুই নম্বর এটা উপকারিত রয়েছে মুসলিম রয়েছে হাদিস সহি কিন্তু মশহুর যে মশুরের সঙ্গে প্রত্যেক স্তরে তিন তিনটি করে করে রাবি হইতে হবে এই শর্তে আসছে না জিম মানে গ মশহুরন বেনাল ফোকা এমন হাদিস যা ফোকাহ কেরামদের নিকট প্রসিদ্ধ ফাকিহগণ ফেকার কিতাবে হাদিস উল্লেখ করে থাকেন মিসালও এর উদাহরণ হচ্ছে হাদিস আব গাজুল হালাল এল্লাহ তালাক আল্লাহ করতে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক দেওয়া বলা তিন নম্বর বলছেন কোথায় রয়েছে রয়েছে এবং হাকিম বলেছেন লাকিম এই শব্দে নয় মা তালাক অন্য শব্দে তিনি সহি বলেছেন তারপরে ইমাম হাকিমের অনেক সময় সহি গ্রহণযোগ্য নয় কারণ অন্য অন্য মহাদেশ হাদিসকে জয়ীফ বলেছেন তবে জয়ীফ হলো বিনা কারণে বা সামান্য কারণে কেউ যদি তালাক দেয় ছোটখাটো কারণে তালাক দেয় তাহলে অবশ্যই ঠিক নাই তালাক দেওয়া ভালো কাজ নয় নিকৃষ্ট কাজ কিন্তু যদি শরীয়তি কারণ হয় গুরুত্বপূর্ণ কারণ যেমন স্ত্রী জেনা করে তাহলে তারপরও রাখবেন নাকি আপনি মমিন দিনদার আর নামাজি মানুষ তাহলে আপনার জন্য এইরকম জেনাকারী স্ত্রী রাখা যায় নয় আল খাবিস হাতুল খাবিসেন খবিস মহিলারা খবিস পুরুষের জন্য আপনি তো খবিস নন তবে আপনি যদি চরিত্রহীন হন তাহলে আমার আমিও জেনা করেছি আমার স্ত্রী করেছে সাবা সাবা সমান তাহলে আলাদা কথা কিন্তু আপনি একজন সৎ মানুষ নেক মানুষ আর আপনার স্ত্রী যদি আল্লাহ না করে দুর্ঘটনা বহু এরকম দুর্ঘটনা হচ্ছে মানুষের যদি এরকম হয় তাহলে রাখা চলবে না যথেষ্ট এই ক্ষেত্রে তালাক দেবেন না নিকৃষ্ট হালাল নাই বরং উত্তম হালাল তালাক দেওয়া উচিত কারণ আপনাকে আপনার ছেলে মেয়েকে পাক করতে হবে যাতে আমার ছেলে মেয়ে আমার খেয়ে দিয়ে মানুষ হবে আমি আদর যত্ন করবো অথচ আমার জন্ম আমার নুত্থার আমার বীর নয় আমার জমি জায়গা থেকে ধন সম্পদ থেকে ভাগ নেবে অথচ অন্যের জন্মা ঠিক না জেনা করলে কি অবস্থাটা হয় এটি তো হয় এখতেলাতুল আনসাফ বংশের ঠিক ঠিকানা তো অন্য কোন বংশ ডমচামারের বংশ থেকে বেনামাজির বংশ থেকে বা অন্য ভালো মানুষেরই বংশ হোক না কেন বংশ থেকে নিয়ে এসে আর এক বংশে ঢুকিয়ে দিল বংশ একাকার হয়ে গেল এই জেনার মাধ্যমে জেনাতে বহু ক্ষতি রয়েছে তো সুতরাং যদি কোনো মহিলা দ্বারা জেনা হয় তাহলে এই ক্ষেত্রে তালাক দেওয়া নিকৃষ্ট কাজ নয় বরং তালাক দেওয়া উত্তম হালাল তাহলে আফগাজুল হালাল সব ক্ষেত্রে বলা ঠিক নয় এই জন্য হাদিস জয়ী ফসল আচ্ছা বেনামাজি আপনার স্ত্রীকে নসিহত করে করে উপদেশ দিয়ে দিয়ে বললেন বেনামাজি কি করবেন ডালবেন বরং এই ক্ষেত্রে তালাক দেওয়া ফরজ কাফের মহিলাকে রাখা যায় নাই যেমন কাফের সাথে নামাজি মহিলার থাকা যায় নয় এখানে বলবেন না যারে আবগাজুল হালাল আল্লাহ তালাক নিকৃষ্ট হালাল নমাজ পড়ে না তাও কি হইলো কেমন করে তালাক দেবো না তালাক দেওয়া ফরজ বেনামাজিকে রাখবেন আপনি ওইরকম স্ত্রীদের তালাক নেওয়া ফরজ বেনামাজি পুরুষের কাছে থাকা যায় নয় তো আবগাজুল হালাল হাদিসটি জয়ীফ অথচ ফোকাহ কেরামদের নিকটে হাদিসটি কি মশহুর মহাদেশিনের পরিভাষায় মশহুর নয় মানে প্রত্যেক স্তরে তিন তিন রাবি নেই আর সহিও নয় তাহলে আগের দুই উদাহরণ দিয়ে বোঝা গেল যে কিছু হাদিস আছে যেগুলি মশহুর এবং সহিও যদিও মহাদিসের ভাষায় মশহুরের স্তরে পৌঁছে না উঁচা স্তরে কিন্তু সহি হাদিস এমন বখারি মুসলিমের দুটি হাদিস আগে দেখা গেল কিন্তু এই তিন নম্বর একটি মশহুর আর জয়ীফ ফোকাহিকরামদের নিকটে মশহুর তারা দলিল পেশ করে থাকেন কিন্তু হাদিস বাইনাল দাল মানে ক খ গ ঘ হ্যাঁ ঘ নম্বর অসুলে ফিক অসুল ফিক অসুল মানে এখানে অসুল ফিক যারা ফিকার ওসুল কায়দা কানুন লিখেছেন ওসুলিদের নিকটে মশহুর হাদিস কি রফিয়ান উম্মাতিল খাতা ওয়ান নেসিয়ান অমাস্তুক রেহু আলী আমার উম্মতের ওপর থেকে ভুলকে উঠিয়ে নেওয়া হয়েছে ভুলে যাওয়াকে উঠিয়ে নেওয়া হয়েছে অমাস্তুক রেহু আলাইহে এবং যদি কোনো কাজে জবরদস্তি করা হয় তাও উঠিয়ে নেওয়া হয়েছে মানে মাফ করে দেওয়া হয়েছে তাহলে তিনটি ক্ষমার কথা ঘোষণা করা হয়েছে একটি আল খাতা খাতা মানে অনিচ্ছাকৃত ভুল করে দেওয়া যেমন বললাম যে মারছিলেন পাখিকে লেগে গেল একটা মানুষকে আর তার চোখ একটা নষ্ট করে দিল গুণাগার চোখ নষ্ট করার গুণাগার হবেন হ্যাঁ চোখের খেসারত দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে দিয়ে কিন্তু আপনি গুণাগার নন কারণ আপনি ইচ্ছা করে তাকে মারেননি কিন্তু কেউ ইচ্ছা করে যদি মারে তাহলে কাবিরা গুণা করলো বরং অর্ধেক প্রাণ নষ্ট করলো একটা চোখ নষ্ট করলে অর্ধেক প্রাণ নষ্ট অর্ধেক খুন করা এই জন্য পঞ্চাশটি উটের দিয়ে দিতে হবে একটা চোখের জানা আছে না এই মশলা হ্যাঁ, এইসব ফেকা পড়তে হবে তাহলে মোল্লাখাস ফেকি পড়ানো প্রয়োজন ছিল এইসব মশলা মশাই আলেম এগুলো তৈরিগুলো জানতে হবে একটা মানুষের জন্য একশো উটের দাম দিতে হয় আর একটা চোখ মানে অর্ধেক মানুষ তাহলে পঞ্চাশটি উটের রক্তম দিতে সৌদি আরবের আইন এটা আছে কারো যদি একটা চোখ নষ্ট করে কানা করে দেয় তাহলে পঞ্চাশ উঁটের মূল্য দিতে হবে একটা অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট করে দেখা গেলো একটা চোখ নষ্ট হয়ে গেছে তাহলে তাকে পঞ্চাশ উঁটের ক্ষতিপূরণ দিতে হবে দিয়ে আর দুটোই চোখ নষ্ট এমন করে মালো দুটোই চোখ অন্ধ করে দিচ্ছে বা দুই চোখ তুলে নিয়েছে মানুষ বেঁচে আছে তাহলে এই লোকটি মরে যাওয়াতে যে দিয়াত লাগতো রক্তপণ লাগতো একশো মুঠে একশো মুঠের দাম দিতে হবে যেটা এক লক্ষ রিয়ালের বেশি হয় যা এখানে কোর্টে ফাইসালা হয় ইসলামিক আদালত তো নবী করিম সাল্লাম কি বলেছেন আমার ওম্মত থেকে উঠিয়ে নেওয়া হয়েছে মানে মাফ করে দেওয়া হয়েছে খাতা কেউ যদি ভুল করে ও নেসিয়ান আর যদি ভুলে যায় যেমন নামাজের সম্পর্কে আলোচনা হলে ভুলে গেছেন নামাজ মনে থাকেনি অথবা ভুলে পানি খেয়ে নিয়েছেন রোজাতে মাফ না মাফ নয় মাফ পেট ভরে আবার পেট ভর্তি করে পানি খেয়ে নিয়েছেন পেট ভরে ভাত খেয়ে নিয়েছেন একেবারে খেয়াল আসেনি খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ তারপর মনে হচ্ছে আরে রোজা তো ছোটকালে আমাদের এরকম হইতো ছোটকালে এরকম কত যে খেয়েছি হম আচ্ছা রোজার ক্ষেত্রে খাতারও উদাহরণ দেওয়া যেতে পারে আর নিশ্চিয়ান নিশ্চিয়ান হচ্ছে ভুলে যে পানি খেয়ে নাও বা ভাত খেয়ে নাও আচ্ছা আর ভুল করে সাঁতার কাটতে গিয়ে ঢক করে পানি গিলে নিলাম এগুলো খুব হয়েছে নতুন নতুন সাঁতার শিখতাম পুকুরে বা নদীতে আর মুখে পানি ঢেকে গেল ভিতরে চলে গেল এটা হচ্ছে খাতা ইচ্ছা করে পানি খাইনি রোজা নষ্ট হবে রোজা নষ্ট হবে নবী সাল বলছেন যে ভুলকে মাফ করে দেওয়া হয়েছে আর ভুলে যাওয়াকে মাফ করে দেওয়া হয়েছে কে মাফ করে দেওয়া হয়েছে জবরদস্তি এর উদাহরণ দেন তো কেউ হ্যাঁ রোজার ক্ষেত্রে জোর করে যদি খাওয়াই দেয় তাহলে রোজা নষ্ট হবে না আচ্ছা কেউ যদি জালেম স্বামী স্ত্রীর উপর জোর রোজার দিনে জবরদস্তি এবারে ঝাঁপিয়ে পড়লো সহবাস করে নিল তাহলে স্বামী তো গুণাগার তার রোজা নষ্ট করলো এবং সে জুলম করলো কিন্তু স্ত্রী রোজা নষ্ট হবে হবে না কিন্তু যথাসাধ্য সে প্রতিরোধ করবে প্রতিরোধ করবে ঘর থেকে বেরিয়ে যাবে শাশুড়িকে গিয়ে বলে দেখে দেখো দেখো তোমার ছেলে তোমার পোলা বদমাইশকে দেখো বেজ্জত করবে তাকে লাঞ্ছিত করবে তালাক নিতে হয় তালাক নেবে ঠিক না কিন্তু যদি বলে না না না বারবার করে আমাকে রিকোয়েস্ট করছিল বিদেশ থেকে এসেছে বেচারা তাহলে চলবে না চলবে না নাইনটি ওয়ানের একটা মজার গল্প মনে পড়ে গেল এক প্রবাসী নাইনটি ওয়ানে পাঁচ সাত বছর আগের ঘটনা দ্বার শেষ করে এরকম বেরিয়েছি আর বলছে যে আমি দেশে গেছিলাম রমজান মাসে আর আমার স্ত্রী আমাকে জবরদস্তি কাজ করিয়ে দিয়েছে মানে জবরদস্তি মানে সহবাস করতে বাধ্য করেছে আর স্ত্রী স্বামীর উপর জবরদস্তি করতে পারে নাকি হ্যাঁ পিড়াপিড়ি করেছে না না না না না না না এই করতে হবে করতে হবে করেছে ও মনে করছে জবরদস্তি হয়ে গেল ও মনে করছে আমি মুক্ত আমার কোনো পাপ হয়নি কারণ জবরদস্তি করা হয়েছে স্ত্রী এক জানের দিক দিয়ে কমজোর আপনার উপরে কিসে জবরদস্তি করতে পারে তারপরে পালিয়ে যাবেন হ্যাঁ কে এমন আছে কোন স্বামী আছে স্ত্রী চাইতে কমে যে স্ত্রী লড়ে পারবে না এমন আছে কেউ নাকি আমার তো মনে হয় না আর থাকো তো পালিয়ে যান বাঁচিয়ে পালাবে ধৈর্য জবরদস্তি তাকে একবারে সহবাস করিয়ে দিলে এটা কি যুক্তিসঙ্গত কথা জাহেল মূর্খ বোকা লোকের কথা এইরকম ফতোয়া জিজ্ঞেস করলাম যে না কাফারা দেন গিয়ে আর তৌবা করেন আল্লাহ পাকের কাছে তো কি বলছিলাম জবরদস্তি করা জবরদস্তি সত্যি যদি জবরদস্তি হয় তো ঠিক আছে সিরিক কুফুরি করতে জবরদস্তি করতে পূজার চাঁদা পূজার চাঁদা তো এমনি হারাম কিন্তু জবরদস্তি চাঁদা নিল রাজনৈতিক দলগুলি আওয়ামী লীগ বিএনপির চাঁদা দেওয়া যায় নাই কিন্তু জবরদস্তি আপনার কাছ থেকে চাঁদাবাজি করছে চাঁদা দিতে হচ্ছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এইরকম যে কোনো হারাম কাজ এমনকি শির কুফুরি সেজদা করতে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করতে যদি বাধ্য করে কবর পূজারি গ্রামে থাকেন অথবা হিন্দুদের মূর্তি পূজা করতে বাধ্য করলো আপনাকে তাহলে আপনার ইমান নষ্ট হবে না যান বাঁচাবার জন্য যদি হয় অমাস্তুকরি হয় আল্লাহ মাফ করবে কিন্তু দুনিয়ার স্বার্থে ঠিক আছে এই বাজারে যদি তোমাকে দোকানপাট টিকে রাখতে হয় দোকান বাজার করো তাহলে আমাদের কি করতে হবে মূর্তি পূজা করতে হবে অথবা এই মাজারে চাঁদা দিতে হবে দোকানপাট করি না হিজরত করে এটা মজবুর করা না এটা জবরদস্তি নাই আপনার দুনিয়ার বেনিফিটটা তো শুধু নষ্ট হচ্ছে যে এই বাজারে মার্কেটে আমাকে টিকে থাকতে হলে এদের পূজার চাঁদা দিতে হবে বা এদের কবর পূজার মাজার পূজার চাঁদা দিতে মাজারের চাঁদা দিতে আপনি এখানে দোকান উঠিয়ে নেন দেখেন আল্লাহ হিজরত করেন অন্য এলাকায় হিজরত করে দেখেন কোথায় আল্লাহর দিনিয়া ভাইরা কোরআন হাদিসের অনুসারী ভাইরা আছেন সেখানে যান আপনি বলছেন না আমি ব্রাহ্মণ বাড়িতে থাকবো রাগ করবেন আবার ব্রাহ্মণ বাড়ির লোকেরা কবর পূজা অনেক বেশি তো সব জায়গায় তো বেশি কোনখানি বা বলা যাবে হ্যাঁ ঢাকাতে কি কম হচ্ছে নাকি আর কোন জায়গায় কম আছে সব জায়গায় ভারত বাংলাদেশ পাকিস্তান সব জায়গায় কোনো জায়গায় একটু কম কোনো জায়গায় একটু বেশি তো <clears throat> হিজরত করেন এক কথা দেখেন যে কোন জায়গায় গেলে আমি আমার কোরআন এবং হাদিসের অনুসারী দিদি ভাইদের পাবো যেখানে গিয়ে আল্লাহ পাকের ইবাদবন্দি করতে পারবো আমাকে বাধ্য করবে না কেউ এই হাদিস সাহা ইবনে হেব্বান ইমাম ইবনে হেব্বান সহি বলেছেন এবং হাকিম সহি বলেছেন এই হাদিসটির হাওয়ালা বরাত লেখক কিছুই দেননি কিছুই দেননি তো ইবনে হেব্বান আজহার হাকিম আছে যাই হোক হাদিসটির অবস্থা আরো দেখে পরে বলা যাবে তারপরে হা নম্বর মানে হ্যাঁ ঘয়ের পরে ওয়া নম্বর দেওয়া যেতে পারে তাই না অথবা চয়ে বলেন মশহরুন বাইনা নোহাত এমন হাদিস যে হাদিসটি গ্রামারের যারা পণ্ডিত নোহাত নাহুবিদ যারা নাহুর গ্রামারের যারা পণ্ডিত আরবি গ্রামারের যারা পণ্ডিত তাদের কাছে মশুর কিন্তু হাদিস বলছেন পরে লাস্ট একবার ভিত্তিহীন কোনো হাদিসই নাই কি বলছেন তারা নেমাল আব্দ সোহাইবুন যখন আফালে মাধা এবং জম একটি গ্রামারের একটা সাবজেক্ট আছে একটা পার্ট আছে সেগুলোর মিসাল উদাহরণ যারা পেশ করে নাহুরা নাহুর পন্ডিতরা নাহবিরা তো এই হাদিসটি পেশ করে নেমাল আব্দ সোহাইবুন উত্তম বান্দা হচ্ছে সোহাইব লাউলাম ইয়া খাফিল লাহালাম ইয়া ইয়াসহি যদি সে আল্লাহকে ভয় না করতো তাহলে নাফারমানি না করত মানে আল্লাহকে ভয় করে সে কি করেছে নাফারমানি করেছে কথা হইল নাকি হাদিস লা আসলাল্লাহ ভিত্তিহীন কথা তারপরে ওয়াও নম্বর মানে অথবা ছ নম্বর দেন যে নম্বর দিবেন মাসহরুন বাইনাল আম্মা এমন হাদিস যেটি জনসাধারণদের মাঝে খুব প্রসিদ্ধ কিন্তু হাদিস তিরমিজিতে রয়েছে আর ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছে হাদিস কি আল আজালাত মিনা শয়তান তাড়াহড়া করা শয়তানের কাজ খুব প্রসিদ্ধ সাধারণ লোক প্রায় লোক জানে এই তাড়াহড়া করবে এটা শয়তানের কাজ কিন্তু বলে না তো আল আজালা তুমিনা শয়তান তাড়াহুড়া করা শয়তান কাজ আখরাজ তিরমিজি হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাসান বলেছেন হাদিস জনসাধারণের মাঝে মশহুর কিন্তু হাদিস মহাদেসিনদের নিকটে মশহুরও নয় বরং সহিও নয় হাসান এম তিরমিজি বলেন এম তিরমিজি সাধারণত যেগুলিকে হাসান বলেন বেশিরভাগ ওটি জয়ীফ হয় যদিও হালকা হয়তো জয়ীফ হয় এমাম তিরমিজি এই ক্ষেত্রে একটু শিথিল যারা একটু হাদিস সহি বুঝতে চান এটা মনে এম তিরমিজির হুকুমটা একবার সর্বনিম্ন হুকুম উনি যদি সহি বলেন তো বেশিরভাগ দেখা যায় হাসান আর উনি যদি হাসান বলেন তো হালকা জয়ীফ হয় আর উনি যদি জয়ীফ বলেন তো বেশি জয়ীফ বা মজু হবে এরকম তো উনি এই ব্যাপারে একটু শিথিলতা অবলম্বন করেছেন যাই হোক মধ্যপন্থ অবলম্বনকারী ইমাম বুখারি রহমতুল্লাহ আলী এবং এই ধরনের অন্যান্য বেশ কিছু মহাদেশিনা রয়েছেন যে হাসান সহি বলেছেন কমপক্ষে হাসান হবে কমপক্ষে হাসান অনেক হাদিস রয়েছে সব জায়গায় এটি ফিট না কিন্তু অনেক ক্ষেত্রে ওনার শিথিলতা আছে সেই জন্য কিন্তু সবটার ক্ষেত্রে ধরে নিতে হবে না যে যেখানে দেখবেন ওইখানে একরকম বলে দেবেন না অনেকগুলি হাদিস বখারিতে আছে হাদিস হাসান হাসান সাহিউন বলেছেন যে তারপরে গেছে তারপরে জাস্টে লম্বা আছে থাকে এখান থেকে হকমুল মশহুর মশহুর হাদিসের হুকুম কি মোহাম্মদ আলী অধিকাংশ ক্ষেত্রে গ্রহণযোগ্য কিন্তু সব ক্ষেত্রে না ওনার বেশ কিছু একটা লোক যদি এক হাজারটি হাদিসের উপর হুকুম লাগায় সহি জয়ীব বলে তাহলে তার মধ্যে দশ থেকে পঞ্চাশটি ভুল হওয়া স্বাভাবিক উনি হাজার হাজার এক হাজার নাম হাজার হাজার হাদিসের উপরে হুকুম সহি জয়ীফের হুকুম লাগিয়েছেন রিসার্চ গবেষণা করে সুতরাং তার পঞ্চাশ একশো দুশোটি হাদিসে ব্যতিক্রম হওয়া বা অন্য মহাদেশিনদের উক্তি হচ্ছে সঠিক তাঁরটাই ভুল এটা হওয়া স্বাভাবিক জি লিখেছে যারা তার বিরোধী বা কিছু বা এমনি বিরোধী না হলেও অনেকে লিখেছেন যে যাতে করে সতর্ক করা যায় যে এই কিছু হাদিস উনি হয়তো মানুষ মাত্র ভুল হইতে পারে এক জায়গায় উনি সহি বলেছেন বা হাসান বলেছেন এক জায়গায় জহিব বলে দিয়েছেন মানে উনি ভুলে গেছেন ওনার স্মৃতিশক্তি সেখানে কাজ করেনি এরকম আছে কিছু হতে পারে মানুষ মাত্র ভুল হইতে আমাদের কাছে তকলিদ বলে কোনো কিছু নেই কোরআন হাদিস আল্লাহ এবং রসুলের কথা মানতে প্রত্যেকের ভুল হইতে পারে কিন্তু এসব আলমাদের অল্পই ভুল হয়েছে আকিদাই ভুল নেই হ্যাঁ আর সামান্য কিছু মাসলা মাসাইল অথবা হাদিসের সহি জৈব ভুল হয়েছে হ্যাঁ রাস্তা ভুল নয় পথ ভুল নয় কিন্তু পথে মেহনত করে ইস্তেহাদি কিছু ভুল হতে পারে আর অন্যান্য অলমা যেগুলি যেগুলিকে বিদাতি অলমা বলছি সেগুলির আকিদাই ভুল সন্ন্যত বিরোধী কাজ সুবিবাদের কাজ হ্যাঁ ভিত্তিহীন কাজ এগুলি হচ্ছে মুশকিল সেখানে সতর্ক থাকতে হবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না এসছে যতক্ষণ পর্যন্ত না এসছে অথবা যদি যদি দেখেন যে দুই রকম শুনছেন তাহলে ভালো আলমদের কাছ থেকে জানেন জাস্টিফাই করেন যে এই সম্পর্কে আপনার আর অতিরিক্ত কি অতিরিক্ত কি জানা আছে এই হাদিস সম্পর্কে ইবিন বাজ কি বলেছেন অথবা হাফিজ তার আগের কথা বলে হাফিজ বিন হাজার কি বলেছেন হ্যাঁ জাহাবি কি বলেছেন ইত্যাদি এরকম এটি জাহেজ নাই কাজটি প্রলোভন দিয়ে স্বীকার করানো এটি জাহেলদের কাজ জাহেজ নয় তুমি দেখে শোনো বিয়ে করেছো খোঁজ খবর নিয়ে বিয়ে করো আগে খোঁজ খবর না পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো যে এর মেয়েটা কেমন এসব বিয়ে করো তারপরে বাসর রাতে এসে ওই আপনি সরিষার তেল বের করতে ঘানি থেকে বের করতে শুরু করলেন বের করতে শুরু করলে কথা বের করবো তো জানছে যে আমার স্বামী হয়তো আমাকে খুব ভালো আদর যত্ন করছে আমি বলে দিল কিছু বলবে না আর এরকম ঘটনা এক সপ্তাহ আমার কাছে ফতো আসছে ফুসলে ফুসলে ফুসলে ওকে রাজি করে সব কথা নিয়ে নিচ্ছে নেওয়ার পর আর রাখবে না এখন এটা বেকুব লোকদের কাজ আর এটি ইসলামের কাজ নাই স্ত্রীকে ফুসলে তার পেটের কথা নেওয়া তুমি দেখে শুনে বিয়ে করো খোঁজ খবর না যে তার লাভার টাবার আছে নাকি খোঁজ খবর না তারপর বিয়ে করো কেন বিয়ে করলো এরকম অন্ধ হয়ে ছবি দেখে বিয়ে করে বসলে বাবা দেখেছে তোমার আর বিয়ে করে বসলে কেন বিয়ে করলো তুমি এরকম করে